আয়দাল্লাহ তালা বিনাসরুল আজিজ নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রধান তার খুদ্া শুনব এবং আমাদেরকে প্রশ্ন করুন এই নম্বরে four one six four one zero six five two two toll free one eight five five four one zero six five two two email করুন VOI Bangla at Gmail dot com অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের সাথে আছেন জনাব শামসুদ্দিন আহমেদ সাহেব স্টুডিওতে বাংলাদেশে জনাব সালাহ আহমেদ সাহেব প্রফেসর জামে আহমেদিয়া বাংলাদেশ এবং জনাব আহমদ তারেক মোবাশের মিশনারি ইউকে প্রথমেই আমরা মিশনারি ইউকে জনাক তারেক মোবাশ্বার সাহেবের কাছ থেকে আমাদের প্রাণপ্রিয় ইমামের খুদ্বার সারমর্ম শুনব আমাদের প্রাণপ্রিয় ইমাম হজরত খলিফাতুল মসি আল খামেস আয়দুল্লাহ তালা বিনাসিল আজিজ গতকাল উনত্রিশ জুন দু লন্ডনের বায়তুল ফুতু মসজিদে গত সপ্তাহের ধারাবাহিকতায় মহানবী সাল্লাহ আসালামের দুজন সাহাবির অনুপম আদর্শ প্রসঙ্গে খুব প্রদান করেন হুজুর বলেন গত খুববায় আমি হজরত আম্মার আদুল্লাহ আনহর স্মৃতিচারণ করছিলাম তার সম্পর্কে আরও কিছু বিবরণ বাকি আছে যা আজ বর্ণনা করব হাসান রাজিল্লাহ আনহ থেকে বর্ণিত হয়েছে আমার ইবনুল আস রাদিল্লাহ আনহ বলেন যে ব্যক্তিকে মহানবী সাল্লাহ আলহাম আমৃত্যু ভালোবেসে গিয়েছেন আমি আশা করি আল্লাহ সেই ব্যক্তিকে দোজখে নিক্ষেপ করবেন না সবাই বলল আমরা তো দেখেছি রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম আপনাকেই ভালোবাসতেন এবং আপনাকে আমেল বা নিগ্রান নিযুক্ত করতেন হাজ আমার বলেন আল্লাহ ভালো জানেন রসুল্লাহ সাল্লাহ আসলাম আমাকে ভালোবাসতেন কিনা কিন্তু আমরা এমন একজনকে জানি যাকে তিনি সাল্লাহ আলাইসাল্লাম অবশ্যই ভালোবাসতেন সবাই বলল তিনি কে আমার উত্তরে বলেন তিনি হলেন আম্মার বিন ইয়াসের রাদি আল্লাহ তালাহু তখন সবাই বলল আপনারাই তো তাকে সিফিনের যুদ্ধে হত্যা করেছেন একথা শুনে আমার রাদিলাদের আনু অত্যন্ত পরিতাপের সাথে বলেন আল্লাহর কসম আমরাই তাকে হত্যা করেছি তার এই পরিতাপ থেকে বোঝা যায় তার এই কথার টোন থেকে বোঝা যায় হাজ আমর ইবনুল আস রাদিল্লাহ আনহু একজন পুণ্যবান ব্যক্তি ছিলেন কিন্তু তিনি আমির মোয়াবিয়ার পক্ষ অবলম্বনের কারণে এবং মোয়াবিয়ার পক্ষের লোকেরা আম্মারকে শহীদ করার কারণে তিনি খুবই চিন্তিত এবং অনুতপ্ত ছিলেন হাজ আমর ইবনুল আস আদুল্লাহ আনহুকে যখন আমর বিন হাজম বলেন যে মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে আমি বলতে শুনেছি বিদ্রোহী দল হাজ আম্মারকে শহীদ করবে আর আপনারা এবং আপনার দল হাজ আম্মারকে শহীদ করেছে কথা শুনে হাজ আমার খুবই বিচলিত হন এবং আমির মোয়াবিয়ার কাছে গিয়ে মহানবীর এ বাণী পৌঁছান যে মহানবী সাল্লাহ আসলাম বলেছেন বিদ্রোহীরা হাজরত আম্মারকে শহীদ করবে কিন্তু আমির মোয়াবিয়া তার কথায় কর্ণপাত না করে বরং হজরত আলী এবং তার সঙ্গীদের উপর এর দায়ভার চাপিয়ে দেন এবং বলেন এরাই আম্মারকে আমাদের বর্ষা এবং আমাদের তরবারির সামনে শহীদ হওয়ার জন্য ছেড়ে দিয়েছিল আয়সা রদি আল্লাহ তাল আনহা হজরত আম্মার রাদিল্লাহ তাল আনহা সম্পর্কে বলেন তিনি আপাদমস্তক ইমানে পরিপূর্ণ ছিলেন হজরত আলী রাজিল্লাহ তাল আনহুর শাহাদাতের ব্যাপারে হজরত আম্মার রাদিল্লাহ তাল আনহুর বরাতে মহানবী সাল্লাহ আলাইসলামের ভবিষ্যৎবাণী বর্ণিত হয়েছে যে কোন দুর্ভাগ্য হজরত আলীকে আলীর মাথায় আঘাত করবে আর তার দাড়িকে রক্তে রঞ্জিত করবে কোনো একবার এক ব্যক্তি আজ আম্মারের নামে আজ উমর আজরানোর কাছে কুৎসা করে যখন আম্মার তা জানতে পারেন তখন তিনি হাত তুলে দোয়া করেন আর বলেন হে আল্লাহ যদি এই ব্যক্তি আমার নামে মিথ্যা অপবাদ আরোপ করে থাকে তবে তাকে এই পৃথিবীতে স্বাচ্ছন্দ্য দান করো এবং তার পরকালকে ধ্বংস করে দাও হজরত আম্মার সবচেয়ে চুপচাপ ও অল্পভাষী বা স্বল্পভাষী একজন সাহাবি ছিলেন তিনি সবসময় দোয়া করতেন হে আল্লাহ আমি বিশৃঙ্খলা থেকে তোমার আশ্রয় চাই আমি নৈরাজ্য থেকে তোমার আশ্রয় চাই হজরত আনাস রাজিয়াল আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাহ আসলাম বলেছেন জান্নাত হজরত আলী হজরত আম্মার হজরত সলমান ও হজরত বেলালের সমন্বয়ে গঠিত অনেক বড় একটি কথা মহানবী সাল্লাহ আসলাম তাদের জন্য বলেছেন এটি তাদের যে গুণ এবং তাদের যে বৈশিষ্ট্য তার সেটি সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলে হুজুর আদিলত বিনাসলা আজিজ বলেন গত খুদ্ায় আমি বলেছিলাম আম্মার আদিলতের আনহু বিশৃঙ্খলাকারী ও প্রতারকদের প্রতারণার শিকার হয়েছিলেন এবং হজ উসমান রাজিলতের আনহুর বিরোধীদের পক্ষ অবলম্বন করেছিলেন এর কারণ ছিল তাদের তরবিয়ত বা প্রশিক্ষণ যথাযথ ছিল না এবং তারা কেন্দ্রের সাথে অর্থাৎ সেসব বিরোধীরা কেন্দ্রের সাথে খুব কম যোগাযোগ রাখত কোরআনের জ্ঞানও ছিল তাদের নিতান্তই অল্প এ বিষয়টি উল্লেখ করে খলিফাতুল মাসি সানি রাদিল্লা রানু জামাতকে জোরালো নির্দেশনা দিয়েছেন তারা যেন কেন্দ্রে বেশি বেশি আসে কোরআন ও ধর্মের জ্ঞান অর্জন করে তাই এই বিষয়টি সর্বদা আমাদের মনে রাখা উচিত কোরআনের জ্ঞান অর্জন করা উচিত সবার জন্য কেন্দ্রে বেশি বেশি আসা সম্ভব নয় সবার সুযোগও নেই কিন্তু বাড়িতে বসে নিজের জায়গায় বসে কোরআনের জ্ঞান অর্জন করা বা ধর্মের জ্ঞান অর্জন করার সুযোগ রয়েছে এটি আমাদের করতে হবে হুজুর বলেন আর বর্তমানে এই কাজে এমটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাই আমাদের চেষ্টা করা উচিত আমাদের সবার এই চেষ্টা থাকা উচিত এবং এমটি এর সাথে গভীরভাবে সম্পৃক্ত হওয়া উচিত এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও যুব যুবক শ্রেণীকেও এমটি এর সাথে সম্পৃক্ত করা উচিত এমটি এর অনুষ্ঠানাদি পরিবার পরিজন নিয়ে দেখা এবং এর থেকে জ্ঞান অর্জন করা উচিত তাহলে জামাতের আভ্যন্তরীণ ফিতনা বা নৈরাজ্য থেকে মুক্ত থাকা সম্ভব হবে হুজুর বলেন মহানবী সাল্লাহ আলবাসলামের আরেকজন সাহাবি হজরত আবু বাবা বিন আব্দুল মঞ্জির রদিল্লা রানহু ছিলেন হুজুর তারও স্মৃতিচারণ করেন ঐতিহাসিকদের কারো কারো মতে তার নাম ছিল বশির কেউ বলেছেন তার নাম ছিল রাফা আবার কেউ বলেছেন তার নাম ছিল মারভান তিনি আনসারদের অওস গোত্রের একজন সদস্য ছিলেন ওকবার বয়াতে তিনি অংশ নিয়ে ইসলাম গ্রহণ করেন বদরের যুদ্ধের সময় মদিনা ছেড়ে বের হবার আগে মহানবী সাল্লাহ আলাইসালাম আবদুল্লাহ বিন উম্মে মাকতুমকে মদিনার আমির নিযুক্ত করে যান কিন্তু যেহেতু তিনি অন্ধ ছিলেন এবং আমিরের দায়িত্বাবলী যথাযথভাবে পালন করা তার পক্ষে হয়তো সম্ভবপর নাও হতে পারে একথা ভেবে মহানবী সাল্লাহ আলাইসালাম পরবর্তীতে রহা নামক স্থানে পৌঁছে হজরত আবুল বাবাকে মদিনার আমির নিযুক্ত করে মদিনায় ফেরত পাঠান এবং হাজ আবদুল্লাহ বিন উম্মে মাকতুমকে কেবলমাত্র ইমামুস সালাতের দায়িত্ব প্রদান করেন এভাবে আবুল বাবা রসুল্লাহ সাল্লাহ আসলামের নির্দেশ পালনার্থে বদরের যুদ্ধের মাস পথ থেকে মদিনায় ফিরে যান ইতিহাস থেকে জানা যায় মহানবী সাল্লাহ আসলাম এবং হজরত আলী ও হজরত আবু লোবাবা একই উঠে পালাক্রমে আরোহণ করে যাত্রা করছিলেন বদরের যুদ্ধের জন্য হজ আলী ও হজ আবুল বাবা অনেক অনুরোধ উপরোধ করেন যেন তিনি সাল্লাম উঠেই বসে থাকেন আর তারা হেঁটে যান কিন্তু তারা তাকে কথা কোনোভাবেই মানাতে পারেননি বদরের যুদ্ধের পর মহানবী সাল্লাহ আসলাম হজরত জায়দ বিন হারসা রাজিল্লা তালা আনহুকে যুদ্ধ জয়ের সুসংবাদ পৌঁছাতে নিজের উটে চড়ে মদিনায় পাঠান বা উঠে করে মদিনায় পাঠান হজরত জায়দ গিয়ে বড় বড় কাফির নেতাদের মৃত্যু ও বন্দী হবার সংবাদ ঘোষণা করেন কিন্তু লোকেরা তা কোনোভাবেই বিশ্বাস করছিল না উল্টো বলছিল জায়েদ পরাজিত হয়ে এসেছে ইত্যাদি ইত্যাদি মূলত মুনাফিকরা এসব কথা বলা বলি করছিল আর মুসলমানরা এতে খুবই উত্তেজিত হয়ে পড়ছিল কাফেররা বলছিল আসলে মোহাম্মদ সাল্লাহ আসলাম এবং তার শীর্ষ স্থানীয় সাহাবিগণ সবাই নিহত হয়েছেন আর জায়েদের মাথা খারাপ হয়ে গেছে তখন আবু লুবাবা তাদের অপলাপের উত্তরে বলেন আল্লাহ তোমাদের কথাকে অচিরেই মিথ্যা সাব্যস্ত করবেন খন্দকের যুদ্ধের পর মহানবী সাল্লাহ আসলাম বিশ্বাসঘাতক ইহুদি গোত্র বনু কোরাইজার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন তারা তো তাদের দুর্গের ভেতর অবস্থান নেয় আত্মরক্ষার জন্য মুসলমানরা তাদের অবরোধ করে রাখে কিছুদিন পর তারা অনুভব করে যে এভাবে তারা বেশি দিন টিকতে পারবে না মুসলমানদের হাতে তাদের ধরা পড়তেই হবে তাই তারা মহানবী সাল্লাহ আসলামের কাছে দুধ পাঠ পাঠিয়ে আবেদন করে আবু লুবাবা আনসারিকে যেন তাদের সাথে সংলাপের জন্য পাঠানো হয় তাদের উদ্দেশ্য ছিল তার সাথে কথা বলে এটা জেনে নেয়া যে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম তাদের সাথে কি করার কথা ভাবছেন বা তাদের কি শাস্তি দেওয়ার কথা ভাবছেন হাজ আবু লুবাবাকে পাঠানো হলে ইহুদিরা কিছুটা প্রবঞ্চনার বা সঠতার আশ্রয় নেয় যাতে তিনি তাদের প্রতি কিছুটা সহমর্মী হন আর তাদের এই কৌশলে তারা কিছুটা সফলও হয় তখন তারা জানতে চায় তারা কি মহানবী সাসেম নির্দেশ মতো দুর্গ ছেড়ে বেরিয়ে আসবে আবুল বাবা সরলতার কারণে নির্দিদায় বলেন হ্যাঁ তবে যেহেতু তার ধারণা ছিল এমন বিশ্বাসঘাতকদের মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি হতে পারে না তাই তিনি ইশারায় এটিও বুঝিয়ে দেন যে তাদের সবাইকে হত্যাই করা হবে অথচ মহানবী ইসলাম এরকম কোনো সিদ্ধান্তও নেননি আর এমন কিছু কাউকে বলেন উনি যখন আবু লুবাবা বুঝতে পারেন যে তার মুখ ফসকে একটি ভুল কথা বেরিয়ে গেছে বা তিনি একটি ভুল করে ফেলেছেন তখন তিনি মসজিদে নববীতে এসে মসজিদের একটি খুঁটির সাথে নিজেকে বেঁধে দিয়ে বলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার তবা গ্রহণ না করবেন ততক্ষণ আমি এভাবেই আবদ্ধ থাকব মহানবী সাহসাম সব কিছু শোনার পর বলেন তাকে এভাবেই থাকতে দাও যদি সে আমার কাছে আসতো তবে আমি তাকে ছেড়ে দিতাম এবং তার জন্য ক্ষমা চাইতাম যেহেতু সে আল্লাহর হাতে বিষয়টি অর্পণ করেছে তাই আল্লাহর সিদ্ধান্ত না আসা পর্যন্ত এভাবেই বাধা থাকুক আবুল বাবা এভাবে পনেরো দিন পর্যন্ত বাধা ছিলেন তারপর মহানবী সাল্লামকে আল্লাহ তালা উম্মে সালমা রদি আল্লাহ তালা আনহার গৃহে ইলহাম করে তার ক্ষমালাভের বিষয়টি জানিয়ে দেন আর আবুল লুবাবার ইচ্ছা অনুসারে স্বয়ং মহানবী সাল্লাম তাকে এই বাঁধন থেকে মুক্ত করেন বাবা লুবাবার আদিল্লাহ আনহু তার পৈতৃক নিবাস যেখানে থাকার সময় যেখানে অবস্থানের সময় তিনি এই ভুল করেছিলেন বা তার দ্বারা ভুল সংঘটিত হয়েছিল তা তিনি ছেড়ে দেন এবং যাবতীয় সম্পত্তি তিনি সদকা করে দিতে চান কিন্তু মহানবী সাল্লাম কেবল এক তৃতীয়াংশ পর্যন্ত সদকা করার অনুমতি দেয় তিনি সেটিই করেন এবং তিনি তার পৈতৃক নিবাস বা পৈতৃক বাড়ি ইসলামের সেবার মানুষের দান করে দেন যা হোক ইহুদা মহানবী সাল্লাহ আসলামের বিচার মানতে অসম্মতি জানায় এবং আরেকজন সাহাবি ও তাদের মিত্র গোত্রের নেতা হাজার সাদ বিন মাসকে তারা বিচারক হিসাবে নিযুক্ত করে হাজার সাদ তওরাতের শিক্ষা অনুসারে তওরাতের বিধান বা আইন অনুসারে তাদের বিচার পরিচালনা করেন ফলে তাদের সবার অপকর্মের কারণে মৃত্যুদণ্ড হয় অথচ অন্যান্য অনেক ঘটনা থেকে প্রতীয়মান হয় যে মহানবী সাল্লাহ আলাইসলামের হাতে বিচারের ভার দেয়া হলে তিনি তাদেরকে বড়জোর দেশান্তরের শাস্তি দিতেন কোনোভাবেই হত্যার শাস্তি তাদেরকে দিতেন না মোট কথা তাদের মৃত্যুদণ্ডের দায় তাদের উপরেই পড়ে রসুল্লাহ সাল্লাম বা সাহাবিদের উপর পড়ে পড়ে না কেননা তারা স্বয়ং বিচারক নিযুক্ত করেছিল আর অপরাধের ভয়াবহতার কারণে সেই বিচারকই তাদের বিরুদ্ধে তাদেরই ধর্মীয় গ্রন্থ তওরাত অনুসারে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন আবুল বাবার বাড়ি যদি অনেক দূরে ছিল তবুও তিনি নিয়মিত আসরের নামাজ মহানবী সাল্লাহ আসলামের পেছনে পড়ার জন্য উপস্থিত হতেন উপরোক্ত দুজন সাহাবির আর অনেক গুণ ও বৈশিষ্ট্যের কথা হুজুর উল্লেখ করেন এবং প্রসঙ্গক্রমে বিভিন্ন ঘটনা প্রবাহে অন্যান্য সাহাবিদের নৈতিক গুণাবলীও আর উত্তম আদর্শের দিকটিও আলোচনায় উঠে আসে হুজুর আইদাল বিনাসলা আজিজ সাহাবিদের ত্যাগ খোদার দরবারে গৃহীত হওয়ার জন্য এবং তাদের পদমর্যাদা উচ্চ থেকে উচ্চতর হওয়ার জন্য দোয়া করে খোদবা শেষ করেন খোদবার শেষ দিকে হুজুর আনোয়ার আইদুল্লাহ তালা বেনাসিল আজিজ একটি গায়েবানা জানাজা ও হাজের জানাজার উল্লেখ করেন প্রথমটি মোকরম কাজী শাবান আহমদ খান শহীদ সাহেবের যিনি গত পঁচিশে জুন নিজ বাড়িতে মুখোশধারী দুজন বন্দুকধারীর গুলিতে নিহত হন বা শাহাদাত বরণ করেন ইনালিল্লাহে বা ইন্না রাজিউন শহীদ মরহুম ও তার স্ত্রী সন্তানরা তাদের উভয়ের বংশে বংশের মধ্যে একমাত্র আহমদী পরিবার এ কারণে তাদের বংশের সবাই তাদের ঘোর বিরোধী ছিল শহীদ মরহুম তার এক বন্ধুর মাধ্যমে দু সনে স্ত্রী সন্তানদের নিয়ে আহমদিয়া গ্রহণ করার সৌভাগ্য লাভ করেছিলেন তিনি বহু উল্লেখযোগ্য ও অসাধারণ গুণের অধিকারী ছিলেন হুজুর শহীদ মরহুমের আত্মার মাগফিরাত ও পদমর্যাদা বৃদ্ধির জন্য এবং তার বিধবা স্ত্রী ও তিন কন্যার ধৈর্য ও দৃঢ় মনোবলের জন্য দোয়া করেন হাজের জানাজা ছিল মরহুম শেঠ মোহাম্মদ গৌস সাহেবের কনিষ্ঠা কন্যা মোকারমা আমতুল হাই বেগম সাহেবার যিনি গত তেইশ জুন শতর্ধ বছর বয়সে এখানে মৃত্যুবরণ করেন ইনালিল্লাহ বা ইনালিহ রাজিউন মরুমার পিতার এই বিশেষ সম্মান ছিল যে তিনি সাহাবি না হয়েও হলেও খলিফাতুল মসিদ সানি রাজিল্লা তালু তাকে বেহেস্তি মকবেরায় সাহাবিদের অংশে দাফন করার অনুমতি দেন মরুমার বিয়ের সময় তার পিতা বিদ্যমান থাকা সত্ত্বেও পিতার আবেদনের প্রেক্ষিতেই হজরত খলিফুল মসিদ সানি রাদিল্লাহ আনহু তার অলি হন এবং তার বিয়েও পড়ান মরুমা অত্যন্ত নিষ্ঠাবান একজন আহমদি ছিলেন নামাজ রোজায় পাবন ছিলেন খিলাফতের প্রতি তার গভীর অনুরাগ ও ভালোবাসা ছিল হুজুর মরুমার মর্যাদা বৃদ্ধি এবং শোক সন্তপ্ত পরিবারের সাবরে জামিলের জন্য দোয়া করেন জুমার নামাজের পর হুজুর উভয়ের জানাজা পড়ান প্রিয় শ্রোতামণ্ডলী হুজুরের খোদবার সম্পূর্ণ শোনার কখনোই কোনো বিকল্প নেই আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে খোদবার সারমর্ম উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হুজুরের পুরো খোদবাটি শোনার অনুরোধ রইল হুজুরের খোদবাটি পুরো শুনতে পাবেন এই রেডিও চ্যানেলে অর্থাৎ ভয়েস অফ ইসলাম বাংলা এবং আমাদের website W W W dot Ahmadiyya Bangla dot অর্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত ধন্যবাদ জনাব তারেক মোবাসে সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মারানা সালাম সাহেব মৌলানা সাহেব আজকে আমরা আহমদিয়া মুসলিম জামাতের উপর যে সমস্ত অপবাদগুলো দেওয়া হয় বিরোধী আলেমদের কাছ থেকে সেগুলোর অপবাদ খণ্ডন করতে চেষ্টা করব এর মধ্যে অন্যতম একটি অন্যতম একটি অপবাদ হচ্ছে বিরোধীরা আহমদিয়া মুসলিম জামাত সম্বন্ধে কোনো যাচাই বাছাই করতে চায় না তারা সরাসরি তাদের মৌলবিদের দেওয়া ফতোয়া একটি যে আহমদিয়ারা ইংরেজদের রোপিত বৃক্ষ এই কথাটি তারা বলে তো এই ব্যাপারটি ঐতিহাসিক পটভূমির আলোকে এবং অন্যান্য রেফারেন্সের আলোকে আপনি যদি শ্রোতাদের উদ্দেশ্যে বিস্তারিত আলোচনা করেন কথা হলো এই যে আহমদিয়া মুসলিম জামাতের যারা বিরোধিতা করে থাকেন তারা যখন যুক্তি ও প্রমাণে যখন পরাজিত হন তখন তারা বিভিন্ন বিষয়ের আশ্রয় নেয় মানুষকে প্রতারণা করার জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য আহমদীয় মুসলিম জামাত গত মির্জা গুলাম আহমদ কাদিয়ানের ইসলাতাম তার জীবদ্দশায় এবং তার পরবর্তীতে খুলাফাগণ আজ প্রায় একশত দশ বছরের উপরে জামাতে আহমদিয়া এই সমস্ত আপত্তি সমূহের উত্তর দিয়ে আসছে জামাতে আহমদিয়ার বিরোধী ওলামারা যখন কোরআন শরীফ থেকে এবং হাদিস শরীফ থেকে অকট্ট যুক্তি প্রমাণে হাজর মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলাইসালামের ইমাম মাহাদি ও মসিহ মাউদ হওয়ার প্রতিশ্রুত মসিহ হওয়ার ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেখে এবং নিজেদের পরাজয়কে নিজেদের চোখের সামনে দেখতে পায় তখন ছল ছলচাতুরীর আশ্রয় নেয় এবং এমন সমস্ত অপবাদ সমূহ মিথ্যা রটনা তারা মসিহ মাউদ আলাহ ইসলাতাম বা ইমাম মাহাদি আলাহ ইসলাতাম যার নাম হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলাহ ইসলাতাম আরোপ করে যাতে করে কোনো মুসলমান সেদিকে যেন দৃষ্টি না দেয় তেমনি একটা অত্যন্ত একটি জঘন্য এবং মিথ্যা এবং প্রতারণামূলক আপত্তি হলো যে আহমদিয়া মুসলিম জামাত নাকি ব্রিটিশদের সরক্ষিত বৃক্ষ আমরা জানি যে মানুষ যে গাছটিকে লাগায় এই গাছটি সকলের কল্যাণের জন্য ব্যবহৃত হয় কিন্তু মানুষ যে নিজ সত্তায় যখন কারো হাতে রোপিত হয়ে যায় কারো হাতে তার যখন একটা অন্য বৈশিষ্ট্য যখন প্রকাশ পায় তখন সে তার মালিকের বিরুদ্ধে কখন যেতে পারে আর বিশেষ করে সে যখন ক্ষমতাধর এবং প্রত্যেকটি বিষয় সম্বন্ধে মালিক যদি অবগত থাকে এবং যে কোনো সময় সে তার ক্রোধ এবং তার ক্ষমতার বলে তার সত্তাকে মিটিয়ে দিতে পারে সেখানে কোনো ধরনের ভুল ভ্রান্তি সে করতে পারে না তো এমন একটি বিষয়কে সামনে রেখে আমি মির্জা সাহেবের উপর মির্জা গোলাম আহমদ গাদিয়ান ইসলাতামের উপর এই আপত্তিটির উত্তর আমি দিতে যাচ্ছি হাজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাহ ইসলাতাম যখন ইমাম মাহদি আলাহ ইসলাতাম আবার দাবি করেন তখন ওলামারা তার বিরোধিতা করতে শুরু করেন এবং তারা বিভিন্ন ভাবে হাজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাহ ইসলাতামকে কষ্ট দিতে শুরু করে যেভাবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন তাদের কাছে যখনই কোনো প্রত্যাদিষ্ট এসছে আমার প্রেরিত ব্যক্তি এসছে তারা তাদের বিরোধিতা করেছে অর্থাৎ তৎকালীন মানুষ তৎকালীন সমাজের লোকেরা তৎকালীন ওলামারা তার বিরোধিতা করেছে ঠিক তদ্রুপ ভাবে আজাদ মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলাইসালামের তারা বিরোধিতা শুরু করে এবং বিরোধিতা করতে গিয়ে তারা এত ধৃষ্টতা দেখায় এত বড় মিথ্যার আশ্রয় নেয় যে তারা সরকারের কাছে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আল্লাহ ইসলাতামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিতে শুরু করে এবং এই অপবাদ দেওয়ার বা নালিশ করার এবং এই কূট কৌশল অবলম্বন করার কারণ হলো এই যে ইংরেজ সরকার যেন তাকে ধরে এবং তাকে বিদ্রোহী আখ্যা দিয়ে তাকে হত্যা করে ঠিক অনুরূপ ভাবে যেভাবে হজরত মুসা আল ইসলামের ঈসা অর্থাৎ হজরত ঈসা ইবনে মারিয়াম যখন ইহুদিদের প্রতি প্রেরিত হন তখন ইহুদিরা তাকে সরকার বিরোধী আখ্যা দিয়ে সরকারের বিদ্রোহী আখ্যা দিয়ে তাকে কুরুষে চালানোর জন্য প্রচন্ড ভাবে চেষ্টা করে এবং এক পর্যায়ে তারা তাকে ধর্মদ্রোহী আখ্যা দেয় সরকার বিরোধী আখ্যা দেয় এবং তাকে ক্রুশের লটকিয়ে ফেলতে চেষ্টা করে এবং আল্লাহ তালা তাকে সেখান থেকে রক্ষা করেন ঠিক অনুরূপ ভাবে এই যুগের প্রতিশ্রুত মুসিকেও এই যুগের হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের মসির বিরুদ্ধেও এরকম চেষ্টা করা হয় হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলাইসালাম তার পুস্তক কিতাবুল বেরিয়ার তিনশো উনপঞ্চাশ পৃষ্ঠায় লিখেন তিনি এই কারণ লিখছেন যে আমি অবিরত সংবাদ পাচ্ছি যে কোনো কোনো বিদ্বেষ পরায়ণ ব্যক্তি যারা ধর্মীয় মতভেদের দরুন বা অন্য কোনো কারণে আমার প্রতি হিংসা ও শত্রুতা পোষণ করে তারা আমার ও আমার বন্ধুদের বিরুদ্ধে সম্বন্ধে সত্য বিরোধী তথ্য সরকারের সম্মানিত প্রশাসকগণের নিকট পৌঁছচ্ছে এজন্য আশঙ্কা করছি যে এদের বিদ্বেষ প্রসূত কার্যকলাপের দরুন সরকারি কর্মকর্তাগণের হৃদয়ে মিথ্যা ধারণা সৃষ্টি হয়ে আমার বংশের ওই সকল পরিশ্রমী ব্যক্তিদের সেবা ব্যর্থ এবং বরবাদ না হয়ে যায় এটা মির্জা গুলাম মোহাম্মদ গাজী আলাইসালাম তার পুস্তক কিতাবুল বড়িয়াতে লিখছেন যে আমার বংশের খানদানদের খানদানের অর্থাৎ বংশের লোকদের পরিশ্রম এবং সেবা সেবা যেন ব্যর্থ না হয় তিনি এ পুস্তকের আরেক জায়গায় লিখছেন তিনশো পঞ্চাশ পৃষ্ঠায় অর্থাৎ কিতাবুল বাড়িয়ার তিনশো পঞ্চাশ পৃষ্ঠায় একটানা পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় যারা বিশ্বস্ত ও আত্ম স্বর্গীকৃত বংশ বলে প্রতীয়মান হয়েছে এখন দেখেন যে লেখাটি একটু চিন্তা করে দেখেন তিনি বলছেন যে একটানা পঞ্চাশ বছরের অভিজ্ঞতা যারা বিশ্বস্ত ও আত্মোৎসর্গিত বংশ বলে প্রতীয়মান হয়েছে এখন এখানে দেখেন যে কোনো জমাতের উল্লেখ নাই এখানে তার বংশের লোকদের কথা বলা হচ্ছে যারা সেই সময় মুসলমান ছিল এবং মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি আল ইসলাত ইসলামের বংশের সবাই আহমদি হননি তার প্রতি ইমান আনেননি এবং বংশের অনেক বড় সংখ্যা একটা উল্লেখযোগ্য মানে সকলেই তার বিরোধিতা করে এখানে সেই বংশের সম্বন্ধে মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি আল ইসলাত ইসলাম বলছেন যে যারা বিশ্বস্ত এবং সরকারের জন্য তারা আত্মসর্গিত এই কথাটি তিনি বলছেন এবং তিনি বলছেন যে তাদের সম্বন্ধে সরকার বাহাদুরের সম্মানিত কর্মকর্তাগণ সর্বদা সর্বসম্মত ভাবে নিজেদের চিঠিতে এই সাক্ষ্য প্রদান করেছেন যে তারা আদি হতে ইংরেজ সরকারের একান্ত হিতাকাঙ্ক্ষী এবং সেবাকাঙ্ক্ষী কাজেই ইংরেজদের অর্থাৎ তাদের ছায়ায় লালিত এই বংশকে এই বৃক্ষকে এখানে বলছেন তাদের ছায়ায় লালিত বৃক্ষকে সরপিত বৃক্ষ বা তাদের হাতের লালিত বৃক্ষ বলতে এখানে তিনি তার সেই পরিবার এর সদস্যদেরকে বোঝাচ্ছেন যারা ইংরেজ সরকারের বিভিন্ন ভাবে সেবা করে আসছিল সম্বন্ধে খুব সাবধানতা ও সতর্কতা অবলম্বন পূর্বক অনুসন্ধান করা উচিত এবং চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত অর্থাৎ সরকার যেন চোখ বন্ধ করে এই বংশের বিভিন্ন লোকদের জন্য শাস্তির ব্যবস্থা না করে এখন দেখুন এই লেখায় যে কিতাবুল বারিয়াকে এই এতটুকু লেখাকে যে সরপিত বৃক্ষ বলে জমাতে আহমদের বিরুদ্ধে যে অপবাদ দেয়া হয় এখানে তিনি তার নিজ সত্তার কথা তার জমাতের কথা কোথাও উল্লেখ করেননি বরং তার বংশের সদস্যদের কথা উল্লেখ করেছেন কেননা তিনি তার কারণ বলছেন যে অবিরত এই সংবাদ পাচ্ছি যে শত্রুরা ধর্মীয় মতভেদের কারণে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ সরকারের কাছে পৌঁছচ্ছে সুতরাং প্রকৃতপক্ষে সেই যুগে যারা জমিদার ছিল যারা ব্রিটিশ সরকারের প্রতিপালিত তারা সবাই ব্রিটিশদের প্রতিপালিত ছিল এই জন্য এই কথা স্বীকার করতে আপত্তি কোথায় যে আমার বংশের প্রতি খ্রিস্টান সরকারের জমিদার ছিলেন তারা যে তাদের সরকারের সেখানে তাদের অনুগ্রহ ছিল কিন্তু যে বিষয়টাকে পার্থক্য করার রয়েছে এখানে তার বংশের কথা বলা হচ্ছে এখানে তার নিজের সত্তার কথা এবং নিজের জমাতের কথা উল্লেখ করেন নাই হাজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ান আলাইসালাম ইংরেজ সরকারের প্রশংসা করেছেন কিন্তু তার সাথে সাথে এই সরকারের প্রশংসার কারণও উল্লেখ করছেন তিনি আলাইসালাম লিখছেন অতএব হে নির্বোধ গোপন শুনো আমি এই সরকারের কোনো খুশামেদ করি না বরং আসল কথা এই যে এরূপ সরকার যারা ইসলাম ধর্মে এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে কোনো হস্তক্ষেপ করে না এবং নিজেদের ধর্মের উন্নতির জন্য আমাদের উপর তরবারি চালায় না কোরআন শরীফের আলোকে তাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করা হারাম কেননা তারাও কোনো ধর্মীয় যুদ্ধ করে না এখানে মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি আল ইসলাতাম স্পষ্ট ভাবে এই বিষয়টিকে পরিষ্কার করে দিয়েছেন যে তিনি ইংরেজ সরকারের কোনো তোষামেদ করেন না আর যতটুকু তিনি প্রশংসা করেছেন সেটা ইসলামের বিরোধিতা সেই সরকারের না করার কারণে এবং ধর্মীয় অনুষ্ঠানে কোনো হস্তক্ষেপ না করার কারণে অথবা একটু চিন্তা করলে বিষয়টি পরিষ্কার হয়ে যায় একটু ভেবে দেখুন যে এক ব্যক্তি যিনি খ্রিস্টানদেরকে তার জাল বলেছেন যিনি তাদের খোদা হাজরত ইসা আলাহ ইসলামকে মৃত বলেছেন যার কলম সর্বদা কর্তৃত্ববাদের বিরুদ্ধে কর্তনকারী ছুরির মতন চলেছে যে ব্যক্তি এই দাবি করেছেন যে খ্রিস্টানদের কল্পিত খোদা বা খোদার পুত্র এই ধরাপৃষ্ঠে আর আসবেন না এমন ব্যক্তি কিভাবে ইংরেজদের সরকিত বৃক্ষ হতে পারে ভাবতেও অবাক লাগে অপবাদকারীরা একেবারে উল্টোটা বুঝেন কেন এতই মিথ্যার বেসাতি তারা দুনিয়াতে করতে চান যে তারা সত্যকে একবারে মানুষের দৃষ্টি থেকে আড়াল করে দিতে চায় হাজর মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি আলাইসালাম যদি ইংরেজ সরকারের সরকিত বৃক্ষই হন তাহলে তো খ্রিস্টীয় ধর্মের ধর্মীয় বিশ্বাসের তিনি প্রশংসা করতেন এবং তিনি সেই ধর্মীয় বিশ্বাসকে এই পৃথিবীতে ছড়াতেন বরং তিনি খ্রিস্টীয় ধর্মের মূলে আঘাত এনেছেন যে তিনি বলেছেন যে তাদের কল্পিত খোদা মারা গেছে খোদার পুত্র নয় তিনি ঈশ্বর পুত্র নয় তিনি মানুষ্য পুত্র খোদার কোন পুত্র নাই তিনি ওয়াহেদ লাশারি তার তহিদের মধ্যে কোনো অংশীদারিত্ব নেই সুতরাং যে ব্যক্তি তাদের খোদাকে মেরে ফেলেছে তাদের ধর্মীয় বিশ্বাসের মূল উৎপাদন করে দিয়েছেন এমন ব্যক্তিকে কোন কোন নির্বোধ ব্যক্তি এমন ব্যক্তিকে নিজের ছায়ায় রাখবে নিজের হাতে তাকে রক্ষিত করবে যে ভাই তোমাকে আমি আশ্রয় দিলাম তুমি আমার ধর্মের মূল কেটে ফেলো তুমি আমাদের ধর্মকে ধ্বংস করে দাও এটা সম্পূর্ণ একটা মিথ্যা অপবাদ আহমদীয় মুসলিম জামাতের উপর দেখেন যে যদি এরকমই করা হয় তাহলে আজকে যারা জামাতে আহমদিয়ার বিরোধিতা করে এবং এই বিরোধীদের নিকট যে পাকিস্তানের মোল্লাদের পিছনে পড়ে পাকিস্তানের মোল্লাদের অনুসরণ করে পাকিস্তানের মোল্লাদের ঝুটা খেয়ে এবং সেই মিথ্যা রটরাকে মিথ্যাভাবে উপস্থাপন করে যারা আজ ধর্মের ব্যবসা করছেন তারা কবিতার জগতে এবং ধর্মীয় জগতে আল্লামা ইকবালকে নিজেদের জন্য আদর্শ মনে করে থাকেন যারা ইউটিউব দেখেন সেখানে তারা দেখতে পারেন যে সকল মোল্লারা আল্লামা ইকবালের বিভিন্ন ধরনের পঙ্ক্তি উপস্থাপন করে তাদের ধর্মীয় জোশকে উন্মাদনাকে তারা প্রকাশ করে থাকেন এই আল্লামা ইকবালই যখন সম্রাজ্ঞী ভিক্টোরিয়া মারা যান Mm-hmm. তখন তিনি লিখেন হিন্দ উঠা খোদা হে ভারতবর্ষ তোমার মাথার উপর থেকে খোদার ছায়া উঠে গেল এখন দেখেন যে রানীকে সে খোদার ছায়া বলে অবহিত করলো যে সেই খোদার ছায়া ভারতবর্ষকে ঢেকে রেখেছিল এখন তাহলে আল্লামা ইকবাল সাহেব কি হবেন যিনি সরাসরি সেই ব্রিটিশ সরকারকে খোদার ছায়া বলে অবহিত করলেন আখ্যা দিলেন আর আজ পর্যন্ত লেখা আছে অনুরূপ ভাবে শামসুল উলামা মৌলানা নজির আহমদ দেহলভি তিনি উপমহাদেশের প্রখ্যাত আলেম ছিলেন তিনি লিখেন যে সমগ্র ভারতবর্ষের কল্যাণ এর মধ্যে নিহিত আছে যে কোন বহিরাগত শাসক এই দেশ শাসন করুক তিনি না হিন্দু হবেন না মুসলমান হবেন তিনি ইউরোপের কোনো বাদশাহ হন কিন্তু খোদার অশেষ মেহরবানি যে সময়ের প্রয়োজনে তিনি ইংরেজকে বাদশাহ বানিয়েছেন উনি হলেন মৌলানা নজির আহমদ দেলভি সাহেব এহলে হাদিস যারা আজ জামাতে আহমদের প্রচন্ড বিরোধিতা করছে এবং ওদেরই আজ জামাতের বিরুদ্ধে এই মিথ্যা অপবাদ দিচ্ছে যে ইংরেজদের সরপিত তাদের বড় নেতা মৌলানা মোহাম্মদ হুসেন বেটালভি সাহেব তিনি লিখেন রোমের সুলতান ইসলামী বাদশাহ কিন্তু সাধারণ শান্তি শৃঙ্খলার পরিস্থিতি ও সুশাসনের দিক সুশাসনের দিক থেকে ব্রিটিশ সরকার আমাদের স্বজাতি মুসলমানদের জন্য কোনো কম গৌরবের কারণ নয় এবং বিশেষভাবে এলে হাদিস সম্প্রদায়ের জন্য তো এই সরকার শান্তি শৃঙ্খলা এবং স্বাধীনতার দিক হতে বর্তমান সময়ে সমগ্র ইসলামী সুলতানদের চাইতেও অধিক গর্বের কারণ তাহলে ইশাহাতুসুন্না পত্রিকা দশম সংখ্যা দুশো বিরানব্বই তিরানব্বই পৃষ্ঠা তাহলে আজ জমাতে আহমদিয়ার যারা বিরোধিতা করছে যারা জামাতে আহমদিয়ার বিরুদ্ধে এই অপবাদ দিচ্ছে যে ইংরেজদের সংরক্ষিত বৃক্ষ তাদের নেতা মৌলানা মোহাম্মদ হোসেন বেটা আলমী সাহেব তিনি তার ফিরকার জন্য এ কথাটি বলছেন আহরালিদের নেতা যারা জমাতে আহমদের বিরোধিতা করে মৌলানা জফর আলী খান সাহেব বলেন আমি মহামান্য সম্রাটের কপালের এক ফোটা ঘামের পরিবর্তে নিজের দেহের রক্ত প্রবাহিত করার জন্য প্রস্তুত আছি এবং ভারতবর্ষের সমগ্র মুসলমানদের এই একই অবস্থা জমিদার পত্রিকা লাহোর তেইশে নভেম্বর আঠারোশো একানব্বই ইনি হলেন মৌলানা জফর আলী খান যারা আজ জমাতে আহমদের বিরোধিতা করেন তাদের সকলেরই সম্মানিত নেতা যারা আজ জামাতে আহমদের বিরোধিতা করছে এদের মধ্যে দেহবন্দি এবং ওহাবিরা সর্বপ্রথম কাতারে রয়েছে ওহাবিরা যারা আজ যেমন সৌদি আরবের বাদশাহ যারা রয়েছেন এবং সৌদি আরবের যারা ওলামা রয়েছেন তারা ওহাবি এদের সম্পর্কে সাপ্তাহিক তুফান পত্রিকা লিখছেন তুফান পত্রিকা সাতই নভেম্বর উনিশশো বাষট্টি পত্রিকা লিখছেন যে ইংরেজরা খুবই সতর্কতা এবং চালাকির সাথে নাজদাইয়াত আন্দোলনের বৃক্ষ অর্থাৎ ওহাবি আন্দোলনের বৃক্ষ ভারতবর্ষ রোপণ করেছেন অত অতএব একে নিজেদের হাত দ্বারাই তারা উচ্চ শিখরে আরোহণ করিয়ে দেখেন আজ জমাতে আহমদিয়ার কে যারা এই মিথ্যা অপবাদ দেয় তাদের সম্পর্কে তাদের বিরোধীরাই কথা লিখেছেন যে ইংরেজরা তাদেরকে রোপণ করেছে অনুরূপ ভাবে যে উপমহাদেশের যে ধর্মীয় শিক্ষার জন্য যে আলিয়া মাদ্রাসা যে প্রতিষ্ঠা করা হয় এই আলিয়া মাদ্রাসার ওলামালা আর জমাতে আহমদের বিরোধিতা করছে বাংলাদেশে বিশেষ এই আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা ইংরেজরা করেছে এবং এদের তো ধারাবাহিক ভাবে কয়েকজন প্রিন্সিপাল ইংরেজরা ছিল তাহলে আজ আলিয়া মাদ্রাসা থেকে যে সকল ওলামারা আজ বেরিয়ে আজ জমাতে আহমদের বিরোধিতা করছে বা আজ বিভিন্ন মসজিদে নামাজ পড়াচ্ছে বিভিন্ন মাদ্রাসা পড়াচ্ছে তাহলে তারা কি ইংরেজদের এজেন্ট যারা ইয়া আলিয়া মাদ্রাসা উপমহাদেশে প্রতিষ্ঠা করেছিল এবং যাদের সিলেবাস এই ইংরেজরা বানিয়েছিল এবং যাদের প্রিন্সিপাল ধারাবাহিক ভাবে যারা ইংরেজ ছিল এবং এখনো দেখেন যে এখান থেকে ঢাকায় যে আমাদের বক্সিবাজারে আলিয়া মাদ্রাসা রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসার যে সুবিনিয়ার ছাপা হয় প্রতি বছরের যে সংখ্যা সেখানেও এই ইতিহাসগুলি লেখা আছে দেখতে পেলে যে কেউ ভাই জমাতে আহমদের উপর এটা সম্পূর্ণ একটা মিথ্যা অপবাদ একটু চিন্তা করে দেখেন কোন সে পাগল হবে যে এমন ব্যক্তিকে নিজের হাতে দাঁড় করাবে যে তার ধর্মকেই যে তার খুদাকে মেরে ফেলবে এটা সম্পূর্ণ একটা মিথ্যা অপবাদ হাজর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি আলাহ আলাইসলাতামের একটি উদ্ধৃতি দিয়ে আমি এই প্রশ্নের উত্তরটা শেষ হচ্ছি তিনি আল্লাহ সালাম তার পুস্তক তোফায় গোলরবিয়াতে লিখেন পৃথিবী আমাকে জানে না কিন্তু তিনি আমাকে জানেন যিনি আমাকে প্রেরণ করেছেন এটা ওই সকল লোকের ভ্রান্তি এবং দুর্ভাগ্য যে তারা আমার ধ্বংস কামনা করে আমি সেই বৃক্ষ যাকে আল্লাহ নিজের হাতে রোপণ করেছেন হে মানব মন্ডলী তোমরা নিশ্চিত ভাবে জেনে রেখো যে আমার সাথে ওই হাত আছে যা শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথে বিশ্বস্ততা রক্ষা করবে যদি তোমাদের পুরুষ তোমাদের স্ত্রীলোক তোমাদের যুবক তোমাদের বৃদ্ধ তোমাদের কনিষ্ঠ এবং তোমাদের বয়োজ্যেষ্ঠরা সকলে মিলে আমার ধ্বংসের জন্য দোয়া করো এমনকি সিজদা করতে করতে যদি তোমাদের নাক গলে যায় এবং হাত অবশ হয়ে যায় তবুও খোদা কখনো তোমাদের দোয়া শুনবেন না এবং যতক্ষণ পর্যন্ত তিনি নিজের কাজকে পূর্ণ না করবেন ততক্ষণ তিনি শান্ত হবেন না আশা করি যে এতটুকু উত্তর যথেষ্ট হবে ধন্যবাদ জনাব সালাম সাহেব আপনি আমাদের সাথেই থাকুন আমরা একটা সংক্ষিপ্ত বিরতির পর আবার আপনার কাছে ফিরছি বাংলাদেশে হৃদয়ের দ্বার খুলে দেখো না আমার বাংলাদেশে হৃদয়ের দ্বার খুলে দেখো মুসলিম জামাত কানাডা আয়োজিত জানাতে দূরে করো আমন্ত্রণ রসুলের আঠারো তারিখে রোজ শুক্র শনি ও রবিবার দেখো ইন্টারন্যাশনাল সেন্টার ছয় নয় শূন্য শূন্য airport road Mississauga Ontario main intersection airport road এবং Jalsa Salana dot CA slash program এই ওয়েব পেজে গিয়ে জেনে কিংবা অজানাতে এবং Jalsa Salana dot CA slash এই ওয়েব পেজে গিয়ে আপনার পছন্দের প্রোগ্রাম শোনার জন্য রেজিস্ট্রেশন করুন আপনার ট্রান্সপোর্টেশন দরকার হলে রেজিস্ট্রেশনের সময় উল্লেখ করুন ফোন করুন এই নম্বরে six four seven two three seven eight আমি আহমদি জিরো ওয়ান আমি ইমান রাখি ধন্যবাদ যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহাম আল্লাহর রসুল এবং খাতমুল আম্বিয়া আমি ইমান রাখি যে ফিরিস্তা হাসর জান্নাত ও জাহান্নাম সত্য এবং আরও ইমান রাখি যে কোরআন শরীফে আল্লাহ তালা যাহা বলিয়াছেন এবং আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লাম হইতে যাহা বর্ণিত হইয়াছে তাহা সব সত্য আচ্ছা মাওলানা সাহেব এখন আর এক এই প্রশ্নের যদি আরেকটা দিক নিয়ে আলোচনা করেন যেমন হজরত মসিমাউদ আলাইসালাম প্রকৃতপক্ষে ইংরেজ সরকারের প্রশংসা করেছেন এক একাধিকবার করেছেন এবং তিনি বলেছেন আমি ইংরেজ সরকারের এই জন্য প্রশংসা করছি যে ভারতের মুসলমানদের বিশেষভাবে পাঞ্জাবের মুসলমানদের দুরবস্থা এমন এক পর্যায়ে ছিল যে তাদের কোনো অধিকারই ছিল না শিখ শাসকেরা এরূপ জুলম নির্যাতন করত যে এর কোনো দৃষ্টান্তরা খুঁজে পাওয়া যায় না ইংরেজ শাসকগণ এসে জ্বলন্ত অগ্নিকুণ্ড হতে মুসলমানদেরকে বের করলো এবং তাদের সকল অধিকারকে বহাল করলো এছাড়াও হজরত মুসিমামের আলাইসালামের যে পূর্বের মোজাদ্দেদ ছিলেন তিনিও তার পূর্বের মুজাদ্দেদ ছিলেন হচ্ছেন সৈয়দ আহমদ সাহেব বেরলবী রহমতুল্লায় তিনিও তার একটা পুস্তকে এই তার জীবনীতে একটা লিখেছেন যে আমি পাঞ্জাবের কোনো একটা সফরে একটা কূপে পানি পান করতেছিলাম তখন দেখলাম যে কয়েকজন শিখ রমণী ওই কূপে পানি ভরতে ছিল এবং আমি সেখানকার স্থানীয় ভাষা জানতাম না তখন সেই জন্য আমরা মুখে হাত দিয়ে তাদেরকে ইঙ্গিতে বুঝালাম যে আমরা পিপাসার্থ আমাদিগকে পানি পান করাও তখন ওই রমণীরা তাদেরকে দেখে পস্তু ভাষায় বলল যে আমরা মুসলমান আফগান রমণী অমুক দেশের অমুক অঞ্চলের বাসিন্দা শিখরা আমাদেরকে বলপূর্বক ধরে নিয়ে এসেছে অর্থাৎ সেই সময় মুসলমানদের উপর শিখদের যে অত্যাচার ছিল এবং ইংরেজ সরকার এসে তাদেরকে উদ্ধার করলো তো এ ব্যাপারে আপনি যদি আরেকটু কিছু বলেন কথা হলো যে আসলে যারা আজ আহমদীয় মুসলিম জামাতের এই বিষয়ে বিরোধিতা করে ইংরেজদের প্রশংসা করার ব্যাপারে তারা ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞ আজকে যে সাধারণভাবে <clears throat> মানুষ অন্ধে অনুকরণ করে অন্ধভাবে অনুকরণ করে বিশেষভাবে ধর্মীয় জগতে <clears throat> কেউ যদি বলে যে চিলে কান নিয়ে গিয়েছে তো এটা নিজের কানটা না দেখে চিলের পিছনে দৌড়তে শুরু করে বস্তুতপক্ষে ইংরেজের পূর্বে যে ভারতবর্ষে বিশেষ করে পাঞ্জাবে শিখ রাজত্ব ছিল মহারাজা রঞ্জিত সিং এর রাজত্বকালে এবং যে বিশেষভাবে এই যুক্তি অত্যন্ত উল্লেখযোগ্য যে মুসলমানদেরকে সেই যুগে খ্রিস্টান ইয়ে, ইয়ে, শিখরা অত্যন্ত বর্বর ভাবে নির্যাতন চালিয়েছে মুসলমান পুরুষদেরকে হত্যা করেছে মুসলমান রমণীদেরকে তারা বলপূর্বক ছিনিয়ে নিয়ে গিয়ে নিজেদের দাস দাসী বানিয়েছে মুসলমানদের মসজিদ সমূহকে ঘোরার আস্তাবল বানিয়েছে আজও যদি কোনো মুসলমান যার মনে যদি কোনো সন্দেহ থাকে যদি পাঞ্জাবের এলাকা ভ্রমণ করে বিশেষ করে অমৃতসর জালান্ধার এবং এর সন্নিবেশিত যে এলাকাগুলি যেখানে ব্রিটিশ সরকারের পূর্বে মুসলমানদের জমিদারি জমিদারি ছিল এখনো দেখা যায় আমি নিজের চোখে দেখেছি বহু এরকম মসজিদ সমূহ যেখানে এখন মোষ বাঁধা হয় মসজিদগুলির মিনার আছে মসজিদগুলির মেম্বারও আছে মানে সামনের দিকে যে মেম্বারের জায়গাটি এবং এই সমস্ত জায়গায় শিখ কৃষকরা নিজেদের গরু বাঁধে মোষ বাঁধে এবং ফসলাদির যে আবর্জনা বিভিন্ন ধরনের এগুলি বেঁধে থাকে তো সেই সময়টা মুসলমানদের জন্য এত কষ্টের ছিল যে আজান দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল এবং যদি কোনো <clears throat> মুসলমান <clears throat> চুপ করে বা আস্তে আস্তে যদি কোথাও আজানও দিত এবং মুসলমানকে খবর পেলে তারা তাকে হত্যা করত মুসলমানদের মসজিদ সমূহকে তারা ছিনিয়ে নিয়েছিল মুসলমানদের মসজিদ সমূহ গুলিকে তারা ঘোড়ার আস্তাবল বানিয়েছিল এবং বিশেষ করে তাদের চতুষ্পদ প্রাণী রাখার জায়গা বানিয়েছিল কোন ধরনের ধর্মীয় স্বাধীনতা ছিল না এবং মুসলমানদের উপর চরম ভাবে নির্যাতন চালানো হতো বিভিন্ন ভাবে ট্যাক্স ধরা হতো মুসলমানদের আর্থিক অবস্থা মুসলমানদের বাক স্বাধীনতা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণরূপে হরণ করা হয়েছিল এমন একটি পরিবেশে যেখানে মুসলমানদের জন্য নিঃশ্বাস নেওয়া কঠিন ছিল জীবিত থাকা কঠিন ছিল ধর্মের কথা তো তুলবেন তাদের নিঃশ্বাস নেবার স্বাধীনতা ছিল না ধর্মীয় কোনো বিষয়ে পালন করা তাদের সুযোগ ছিল না এমন সময় যদি কোনো সরকার এমন এক পরিস্থিতি থেকে তাদেরকে মুক্ত করে এবং তাদের জীবনের নিশ্চয়তা দেয় তাদের সতীত তাদের রমণীদের সতীত্ব রক্ষা করে তাদেরকে ধর্মীয় স্বাধীনতা দেয় তাদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ দেয় তাহলে এমন সরকারের যদি মানুষ প্রশংসা না করে তাহলে কার করবে কোরআন বলেছে আল জাজাউল ইহসান ইল্লাল অনুগ্রহ ছাড়া আর কি হতে পারে আর সবচেয়ে বড় অনুগ্রহ হলো কৃতজ্ঞতা প্রকাশ করা সুতরাং মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলাহিসাম ইংরেজ সরকারের যে প্রশংসা করেছেন যেখানে তিনি তার পরিবার এবং অন্যান্য মুসলমান তাদের জমিদারের অধীনে যারা ছিল তারা এমন একটি দুর্বিষহ জীবন থেকে মুক্তি পেয়েছিলেন যা ইংরেজ সরকারের কারণে এই জন্য মির্জা গুলাম আহমদ কাদিয়ারি আলাইসালাম ইংরেজ সরকারের প্রশংসা করেছেন যে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে মুসলমানদেরকে মুসলমান বলার ক্ষমতা দিয়েছেন আজান দেওয়ার স্বাধীনতা দিয়েছে নামাজ পড়ার স্বাধীনতা দিয়েছে মসজিদ বানানোর স্বাধীনতা দিয়েছে কোরআন পড়ার স্বাধীনতা দিয়েছে এই জন্য সেই সরকারের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এটা সম্পূর্ণরূপে কোরআনের আদেশ অনুযায়ী নির্দেশ অনুযায়ী এবং রসুল করিম সাল্লাহ আলাইস্লামের নির্দেশ অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াসকুরিন নাসা লাম ইয়াসকুরিল্লাহ যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না জাকাল্লাহ তো আমাদের সাথেই থাকুন মনোজ সাহেব জনাব শামসুদ্দিন সাহেব আপনি যদি হজরত মুসলিম আল রাজিয়াল্লাহ তাল আনহুর পয়গামে আহমেদিয়াত পুস্তক থেকে পড়ে শোনান বিসমিল্লা রহমান রাহিম ধন্যবাদ সাহেবুল ইসলাম সাহেব প্রিয় শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু এখন ইসলামে কেবল মাত্র জমাতে আমদিয়ারই সম্মিলিত প্রোগ্রাম আছে এবং অন্য কোনো সংগঠনের সম্মিলিত প্রোগ্রাম নাই খ্রিস্টীয় ধর্মের আক্রমণের সঠিক রূপ গুরুত্ব নির্ণয় করিয়া প্রত্যেক দেশে জামাতে আমদিয়া উহার সহিত শক্তি পরীক্ষায় নিয়োজিত রইয়াছে বর্তমানে পৃথিবীর সর্ব সর্বাপেক্ষা দুর্বল অংশ এবং এক হিসাবে সর্বাপেক্ষা শক্তিশালী অংশ হইতেছে আফ্রিকা খ্রিস্টানগণ তাদের সর্বশক্তি দিয়া আফ্রিকায় অভিযান চালিয়েছে এবং প্রকাশ্যভাবে তাদের মনোভাব ব্যক্ত করিতেছে ইতিপূর্বে কেবল পাদ্রীদের মনোযোগ এই দিকে আকৃষ্ট হয়েছিল পরে ইংল্যান্ডের রক্ষণশীলদের দৃষ্টি এই দিকে পড়িয়াছে এবং শ্রমিক পার্টিও ঘোষণা করিয়াছে যে ইউরোপের মুক্তি আফ্রিকার উন্নতি এবং অগ্রগতির উপর নির্ভরশীল কিন্তু আফ্রিকার উন্নতি ও অগ্রগতি ইউরোপের পক্ষে উপকারী বলিতে ইউরোপ মনে করিত সমস্ত আফ্রিকাবাসীকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা আহমদিয়া জামাত খ্রিস্টানদের এই দুর্বসন্ধি বুঝিতে পারিয়া সঙ্গে সঙ্গে সেখানে নিজেদের মোবালেক পাঠিয়ে দেয় ফলে হাজার হাজার আফ্রিকাবাসী খ্রিস্ট ধর্ম ত্যাগ করিয়া ইসলামের সুশীতল সাহে আশ্রয় লইয়াছে বর্তমানে আফ্রিকায় সর্ব সর্বাপেক্ষা সুশৃঙ্খল ইসলামী জামাত হইতেছে আমদিয়াতের আমদিয়া জমাতের সঙ্গে মোকাবেলা করিতে খ্রিস্টানগণ এখন ইতস্ত করিতে আরম্ভ করিয়াছে তাহাদের সকল পত্রিকা এই কথা প্রকাশিত হইতেছে যে আমদিয়া জমাত তাদের সকল পরিশ্রম পণ্ড করিয়া দিয়াছে পূর্বে আফ্রিকাতেও এই তাবলিগের কাজ মাত্র কয়েক বছর যাবৎ চলিয়া আসিতেছে সেখানে এখনও কাজের সূচনা মাত্র সেই জন্য সেখানে পশ্চিম আফ্রিকার নাই উল্লেখযোগ্য সাফল্য লাভ সম্ভব করা হয় নাই অবশ্য সেখানে অনেক খ্রিস্টান ইসলাম দীক্ষা গ্রহণ করিয়াছে আশা করা যায় ভবিষ্যতে মোবাইলের চেষ্টায় চায় তো অনেক বছর অনেক বছরের মধ্যে আরও সন্তোষজনক ফল পাওয়া যাইবে ধন্যবাদ জনাব শামসুদ্দিন সাহেব সো মালানা সালাম সাহেব আরও একটি বেশ মানে জোর করেই তারা এই আমাদের উপর যে অপবাদটা দিয়ে থাকে যে হজরত মির্জা গুলাম আহমদ আলাইসাল্লাম জেহাদ রহিত করেছেন তো এই যে অপবাদ এই ব্যাপারটা যদি আপনি ব্যাখ্যা করেন আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে বিরুদ্ধবাদী ওলামারা এই অপবাদ দেয় যে নওয়াজ ইসলামের অবশ্য কর্তব্য জিহাদকে তিনি আলাহ ইসলাত করে দিয়েছেন এই অপবাদটিও সম্পূর্ণ ভিত্তিহীন জেহাদ ইসলামের একটি অবশ্য পালনীয় কর্তব্য যার বাধ্যকতা এবং গুরুত্ব কোরআনে করিম এবং হাদিসের নবাবির আলোকে সুস্পষ্ট কিন্তু এই সকল আলেমরা যারা জামাতে আহমদিয়ার বিরোধিতায় ইসলামের এই গুরুত্বপূর্ণ অবশ্য পালনীয় কর্তব্য জেহাদ সম্পর্কে অনবহিত হওয়ার কারণে অজ্ঞতার কারণে বা স্বীয় স্বার্থকে বাস্তবায়িত করার লক্ষ্যে তারা জেহাদদের সঠিক অর্থ তারা ব্যবহার করে না বরং জেহাদ মানে কেতাল অর্থাৎ যুদ্ধকে নিয়ে থাকে জেহাদ এক ভিন্ন জিনিস এবং কেতাল এক সম্পূর্ণ বিদ্ধ ভিন্ন জিনিস আমি আবার সুস্পষ্ট করি যে এ সকল বিরুদ্ধবাদী আলেমরা জেহাদ এবং কেতাল অর্থাৎ কেতালকে জেহাদ মনে করে নিয়েছে এবং জেহাদকে কেতাল মনে করে নিয়েছে কোরআন শরীফ কেতাল শব্দ ব্যবহার করেছে এবং জেহাদ শব্দ ব্যবহার করেছে কেতাল তো বিশেষভাবে ধর্মীয় যুদ্ধের জন্য ব্যবহৃত হয়েছে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ তালা এই জন্য যুদ্ধের অনুমতি দান করেছেন যে তার বিরুদ্ধে হাতিয়ার ধরা হয়েছিল পবিত্র কোরআনে আল্লাহ তালা বলছেন যে তাদের উপর জুলুম করা হয়েছে দেখে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে কেতালের অনুমতি দেওয়া হয়েছে সুতরাং এই পার্থক্যটা তারা করে না যে কেতাল এবং জেহাদ কথা হলো এই যে জেহাদ একটি ব্যাপক অর্থবহ শব্দ দিনের আলেম এবং ফকিগণ জেহাদের শ্রেণীভেদ স্বীকার করেছেন যেমন জেহাদ বিন নফস আত্মশুদ্ধিমূলক জেহাদ জেহাদ বিল মাল অর্থাৎ অর্থ দ্বারা জেহাদ জেহাদ বিল ইলম অর্থাৎ জ্ঞান দ্বারা জেহাদ জেহাদ এ আকবর সর্ববৃহৎ জেহাদ জেহাদ এ কবির বৃহৎ জেহাদ এবং জেহাদে আজগর ক্ষুদ্র জেহাদ এই ইসলামেরই যারা আমাদের বিরোধিতা করে তাদেরই আলেম এবং তাদেরই ফকিগণ এই জেহাদের এতগুলি শ্রেণী বিন্যাস করেছেন এই যে জেহাদ বিন নফস জেহাদ বিল মাল জেহাদ বিল ইলম জেহাদে আকবর জেহাদে কবির এবং জেহাদে আসগর ক্ষুদ্র জেহাদ এই যে জেহাদে আসগর অর্থাৎ অস্ত্রের দ্বারা যে ক্ষুদ্র জেহাদ করা হয় এটা সবাই স্বীকার করে অর্থাৎ অস্ত্র উঠিয়ে যে জেহাদ করা হয় এটা জেহাদে আজকাল সবচেয়ে ছোট জেহাদ আহমদীয় মুসলিম জামাতের প্রতিষ্ঠাতার পূর্ববর্তী ওলামা এবং ফুকাহা জেহাদের এই শ্রেণীকে যা কোরআনের পরিভাষায় কেতাল অর্থাৎ বিশেষ অবস্থা এবং শর্তাবলীর সাথে সংযুক্ত বলে নির্ধারণ করেছেন এটাকে কেতাল বলেছেন তারা দুর্ভাগ্য বশত মুসলিম উম্মার মধ্যে কালক্রমে যাহাদের এই প্রান্ত ধারণ ভ্রান্ত ধারণা ঢুকে পড়েছে আর সেই ভ্রান্ত ধারণা কি যে ইসলামকে যুদ্ধের মাধ্যমে তরবারির জোরে বিস্তার দেওয়ার নাম হলো জেহাদ সুতরাং এটা সম্পূর্ণরূপে একটা ভ্রান্ত ধারণা আজ অপবাদ এবং ভ্রান্ত ধারণা যা মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলাহ ইসলাতামের উপর করা হয় আজাদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইসালাম তার পুস্তক কিস্তি মুহূর্তে লিখেন যে কোনো কোনো অজ্ঞ লোক আমার উপর অপবাদ দিয়ে থাকে যে আমি ইংরেজদের রাজত্বে বসবাস করি বলে জেহাদ নিষেধ করি এই অজ্ঞ ব্যক্তিগণ কথা বুঝে না যে আমি যদি মিথ্যা কথা দ্বারা এই গভর্নমেন্টকে খুশি করাতে চাইতাম তবে কেন আমি বারবার কথা বলতাম যে ঈসা ইবনে মারিয়াম ক্রুশ হতে মুক্ত হয়ে কাশ্মীরের অন্তর্গত শ্রীনগরে স্বাভাবিকভাবে প্রাণ ত্যাগ করেছেন তিনি খোদাও ছিলেন না খোদার পুত্রও না আমার এই উক্তিতে ধর্মপ্রাণ ইংরেজ কি সন্তুষ্ট হবেন অতএব শুনে রাখো হে অজ্ঞ ব্যক্তিগণ আমি এই গভর্নমেন্টের তোষামতকারী নই বরং প্রকৃত কথা এই যে ইংরেজ গভর্নমেন্ট ইসলাম ধর্মে এবং ধর্মের রীতিনীতিতে কোনরূপ হস্তক্ষেপ করে না এবং নিজ ধর্মের উন্নতি কল্পে আমাদের প্রতি তরবারিও চালায় না এরূপ গভর্নমেন্টের সাথে ধর্মের ধর্ম যুদ্ধ করা কোরআন শরীফের শিক্ষানুসারে নিষিদ্ধ কারণ তারাও কোনো ধর্মযুদ্ধ করে না পবিত্র কোরআন শরীফের সুরা ফুরকানে পঞ্চম রুকুতে আল্লাহ তালা বলেন ওয়া জাহেদ হুম বেহি জেহাদ কবিরা যে কোরআন মজিদ দ্বারা কাফেরদের সাথে জেহাদ করো সুতরাং কোরআনের শিক্ষাকে প্রসারতা দেয়া অর্থাৎ কাফেরদের মধ্যে দাওয়াত ও তবলিক জারি রাখার নামই হলো বড় জাহাজ আমাদের মুসলিম জামাত এটাই বিশ্বাস করে এবং এটাই কাজ করে আর রসুল করিম ভবিষ্যৎবাণী রয়েছে যে ইমাম মাহাদি আল ইসলাতামের যুগে জেহাদ রহিত হবে হাজরত ইমাম মাহাদি আল ইসলামের যুগে তরবারি যুদ্ধ হবে না বলে হাজর রসুল করিম সাল্লাহ আলী পূর্বেই বলে গেছেন ইয়াজাউল হার্ব বুখারি শরীফের হাদিস যে ইমাম মাহাদি আল ইসলাম যুদ্ধকে গ্রহিত করবেন এ থেকে বোঝা যায় যে ইমাম মাহাদি জেহাদ করবেন কিন্তু সে জেহাদ তরবারির বা প্রচলিত যুদ্ধ নয় যা অকল্যাণকে ডেকে আনে বরং কোরআনই নির্দেশ অনুযায়ী কোরআনের যুক্তি জ্ঞান প্রজ্ঞার সাহায্যে সত্যের শত্রুদের সাথে গুরুত্বপূর্ণ জেহাদ করবেন এই যুগে কলম দ্বারাই সেই জেহাদ সাধিত হবে যেমন মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আল্লাহ বলেছেন ওসির কাজ আমি সেদেছি মসিতে আপনি যদি একটু সংক্ষিপ্ত করেন জি জি জি দাজ্জাল ইয়াজুজ মাজুজ সম্বন্ধে বলতে গিয়ে আল্লাহ বলেছেন আল্লাহ যে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করার ক্ষমতা কাউকে দেওয়া হয়নি সুতরাং এ থেকে সুস্পষ্ট যে যে যুদ্ধের কথা আলেমরা বলে থাকেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যখন বসনিয়াতে মুসলমানদের উপর চরমভাবে নির্যাতন চলছিল সে সময় জামাতে আহমদের চতুর্থ খলিফা বলেছিল আজ যদি প্রকৃত অর্থে জেহাদের প্রয়োজন তাহলে সেখানে রয়েছে কোন ইসলামী রাষ্ট্র যদি জেহাদের ঘোষণা দেয় তাহলে আজ তাদের ছায় জামাতে আহমদের সদস্যরা মুসলমানদেরকে বাঁচাদের জন্য বাঁচানোর জন্য এই জেহাদে অংশগ্রহণ করবে এবং সেই জেহাদের সর্বপ্রথম কাতারে যাদের বুক থাকবে জামাতে আহমদিয়ার এ কথা রেকর্ডে আছে দেখে নিক যারা জামাতে আহমদের বিরুদ্ধে অপবাদ দেয় আগামী অনুষ্ঠানে আপনার সাথে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ জনাব সালাম শাহ প্রফেসর জামা আহমেদিয়া বাংলাদেশ হজরত মুসিম আসসালাম বলেন হে নির্বোধেরা শুনো আমি এই সরকারের কোনো খোসামত করি না বরং আসল কথায়